জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে এখন যদি যায় রে ডুবে কেমনে পাবি তারে সাবধানে তুই পাল উড়িয়ে চল রে মাঝি চল রে চল ভবের এই রঙ্গমেলায় নাচবি কদিন বল ভোলা মন দুদিনের দুনিয়াতে বাঁচবি কদিন বল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলামন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলামন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে ও দুদিনের দুনিয়াতে বাজবি কদিন বল রে বল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলামন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে ও দুদিনের দুনিয়াতে বাজবি কদিন বল রে বল ভবের এই রঙ্গ মেলাই নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলাই নাচবি কদিন বল সকল প্রহরে যায় রে কেটে ভুলেরই মাঝে এক সেকেন্ডের নাই ভরসা মনে কি আছে ভোলা মন মনে কি আছে সকল প্রহর যায় রে কেটে ভুলেরই মাঝে এক সেকেন্ডের নাই ভরসা মনে কি আছে বলা মোর মনে কি আছে আরে আখেরাতের সওদা নিয়ে আখেরাতের সওদা নিয়ে চল মুসাফির চল রে চল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে ও দুদিনের দুনিয়াতে বাজবি কদিন বল রে বল ভবের এই রঙ্গ মেলাই নাচবি কদিন বল মন হবে রে রঙ্গ মেলাই নাচবি কদিন বল আড়াই দিনের সময় নিয়ে আইলি এই রঙ্গ রঙ্গরসে মত্ত থেকে কয় দিন আর যাবে কয় দিন আর যাবে আড়াই দিনের সময় নিয়ে আইলি এই ভবে রঙ্গ রসে মত থেকে কয়দিন আর যাবে গোলামন কয়দিন আর যাবে জীবন খেয়ে ঝড় উঠেছে ভব নদীর ধারে এখন যদি যাই রে ডুবে কেমনে পাবি তারে ওমর কেমনে পাবি তারে জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে এখন যদি যাই রে ডুবে কেমনে পাবি তারে ওমর কেমনে পাবি তারে আরে সাবধানে তুই পালুড়ায়ে সাবধানে তুই পাল উড়ায়ে চল রে মাঝি চল রে চল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে ও দুদিনের দুনিয়াতে বাজবি কদিন বল রে বল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল সকল প্রহর যায় রে কেটে ভুলেরই মাঝে এক সেকেন্ডের নাই ভরসা মনে কি আছে ভোলা মন মনে কি আছে সকল প্রহর যাই রে কেটে ভোলেরি মাঝে এক সেকেন্ডের নাই ভরসা মনে কি আছে ভোলা মন মনে কি আছে আরে আখেরাতের সৌদা নিয়ে রাতের সৌদা নিয়ে চল মুসাফির চল রে চল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল দুদিনের দুনিয়াতে ও দুদিনের দুনিয়াতে বাজবি কদিন বল রে বল ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের এই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন ভবের